চল রে চল চল জিল জল চল রে জিল জল দল আই রে যুবক আই রে নবীন আই রে তরুণ দল বল জিল জল বল দীপ্ত কণ্ঠে কোরআনের শাসন চাই বল জিল জল বল দীপ্ত কণ্ঠে কোরআন শাসন চাই বল জিলজাল বল দীপ্ত কণ্ঠে কোরআনের শাসন চাই আল্লাহ দিবেন শক্তি সাহস আল্লাহ দিবেন শক্তি সাহস আল্লাহ ভরসা বল চল রে চল মহাবু এই পৃথিবী ছিড়ে চলে যেতে হবে আমাদের সকলকে প্রেম পিটি আর ভালোবাসা যাই বলো সবকিছুর বন্ধন ছিন্ন করে পাড়ি জমাতে হবে না ফেরার দেশে যেটাই হবে না কেউ কারো যাকে ধরবে বলে বন্ধু আমায় কি করো সেই বলবে কি তোমার বন্ধু আমায় এখন ছাড়ো ইহলোক ও পরলৌকিক চিত্র সুরের মাঝে তুলে ধরতে জিন্দাল শিল্পী গোষ্ঠী জেলজার শিল্পগোষ্ঠীর দু হাজার ষোলোর দ্বিতীয় অ্যালবাম শেষ ঠিকানা এই অ্যালবামে কণ্ঠ দিবেন আবদুল্লাহ আনসারি রেজনুল্লাহ সারাফা অতল্লা বুখারি আশরাফুল ইসলাম সজীব ও আনোয়ার হোসেন উপস্থাপনায় আমি আব্দুল করিম মোতালেব চল জিল জল চল রে জিল জল দল আইরে যুবক আইরে নবীন আইরে তরুণ দল চল রে চল চল জিল জল চল রে জিল জল দল আইরে যুবক আইরে নবীন আইরে তরুণ দল